রাইট তাহলে সবগুলো গান শুনছো হ্যাঁ ভালো লাগছে আবার কয় মিক্সিং ভালো লাগছে উসাই জিন্দেগি মাস্টারিং ভালো লাগছে গ্রাফিক্স ভালো লাগছে খুব সুন্দর আমার নাম জাসপার তাহলে জসিম কে তোমরা আপটাউন লোকাল বাহ চমৎকার 2009 2009 good and yeah that album was good এই পুরো সিম্পল uh, ঠিক আছে তাহলে uh, তোমাদের uh, তোমাদের সঙ্গে আবার দেখা হবে হ্যাঁ okay most probably a week later হ্যাঁ ব্যাপার না So that's about it. Uh, uh, Zhang, hmm? tr- try not to lose the master cup, alright? না মজা লো সাফা হ্যাঁ ভাই কষ্ট মষ্ট দেয়া গেলাম ঠিক আছে একলয়ে কাম কাজ করছি ভালো হয়েছে উসাই হইলো কাজ কাম It's all good, man. All right. আচ্ছা All right. See you guys later. বহুত রাত হয়ে গেছে তোর মনে হয় আড়াইটা বাজে গাড়ি ঘোড়া পামু হ্যাঁ যাইতে তো হইবই বাল আচ্ছা এই ম্যাচটা দে তো হ্যাঁ, এই বেটা এটা ডিওএইচএস কাউন্সিল এটা নো স্মোকিং জোন ভাই এদিক তো সিগারেট চলে না দেখ তোর পাশে ছয় ইঞ্চি আর এনার্জি ড্রিঙ্কের বোতল ফালায় রাখছে সিন পাট ভাই সিন পাট পোলার বাপে বুঝছো সারা কামাইছে আর পোলায় রাস্তায় দাফার লিঙ্ক করে এই হালারে আমগো গান কিনবো বুঝছস তুই আমগো গান শুনতে চাস গাড়ি ঘোড়ায় হ তুই দোকান পাটে আমগো গান শুনতে চাস হ <laughs> এ ভাইয়া টান তুই টান দোকান পাটে বাজবো আবার ধরা খামু ভাই আগে আবার কাহিনী হয়ে যাবো ভাই সিন পাট আবার পেরেশানি করাইবো রে <laughs>